লাগের যাহা যাইতা সে কি জাত তোমা সারতা সে গন্ধে ফেলটাই লাইতা সে মসল দরে ফাতার বিড়ি আগুন দরাইছে দেখো মসল দরে ফাতার বিড়ি আগুন দরাইছে लगे जहा जाता से की जात धुमा सरता से আগের যাহা যাইতাছে কি যা তোমা সারতাছে দ্বন্দ্বে ফেলটাই লাইতাছে মসদরে ফাতার বিড়ি তাগুন দৌড়াইছে দেখো মসদরে ফাতার বিড়ি তাগুন দৌড়াইছে লাগের যাহা যাইতাছে কি যা তোমা সারতাছে লাগের যাহা যাইতাছে কি যা তোমা সক্রিয় সংস্কৃতির জাগ্রত কাফেলা দুর্নিবার আপনারা শুনছেন ডুন্ডিবাড়ির মনোমুগ্ধকর আঞ্চলিক অ্যালবাম নয়া পাগলের ঐসি আমদানি গানটির কথা লিখেছেন হাফেজ খাইরুল বাসার দিলওয়ার আর কণ্ঠ দিয়েছেন হাফেজ মাওলানা জামান গন্ধে বাজার জড়াইছে সাইর খান্দার মানুষ হল গাহি দিলাইছে গন্ধে বাজার জড়াইছে সাইর খান্দার মানুষ হল বাগাই দিলাইছে বদর নুকর খাওয়া তুলিয়া জ্বালা বাড়াইছে বদর নুকর খাওয়া তুলিয়া জ্বালা বাড়াইছে গন্ধে ফেলটাই লাইতাছে মসদ্দরে ফাতার বিড়ি তাগুন দরাইছে দেখো মসদ্দরে ফাতার বিড়ি তাগুন দরাইছে তুমি বুঝো নাই ভাই স্বাস্থ্যর লাগি মুটে বালা নাই তুমি বুঝো নাই ভাই ধূমপান স্বাস্থ্যর লাগি মুটেও বালা নাই ক্যান্সার হইব পে যাইতাছে মসদরে পাতার বিড়ি তাগুন দৌড়াইছে দেখো মসদরে পাতার বিড়ি তাগুন দৌড়াইছে দেখো মসজিদ গিয়া নমাজ পাইছে মুখ বিড়ির গন লয়া দেখো মসজিদ গিয়া নমাজ পাইছে মুখ বিড়ির গন লয়া রইতাছে গন্ধে দুই খান্দার মুসলিম তোর হাস রইতাছে গন্ধে ফেলটাই লাইতাছে মসদরে ফাতার বিড়িটা গুন্দ রাইছে দেখো মসদরে ফাতার বিড়িটা গুন্দ রাইছে লাগের জাহা যাইতাছে কি জাত দুমা সারতাছে যাত দুমা সারতাছে কন্দে ফেলতে গাইতাছে মসদ্দরে পাতার বিড়ি তাগুন দৌড়াইছে দেখো মসদরে পাতার বিড়ি তাগুন দৌড়াইছে লাগের জাহা যাইতাছে কি যাত দুমা সরতাছে লাগের জাহা যাইতাছে কি যাত দুমা সারতাছে কন্দে টাইলাইতাছে মসদ্দরে ফাতার বিড়ি তাগুন দৌড়াইছে দেখো মসদ্দরে ফাতার বিড়ি তাগুন দৌড়াইছে দেখো মসদ্দরে ফাতার বিড়ি তাগুন দৌড়াইছে দেখো মসদ্দরে ফাতার বিড়ি আগুন দৌড়াইছে